يا أيها الذين آمنوا كونوا أنصار الله সম্মানিত উপস্থিতি সদাচারণ বিষয়টি আল্লাহ তালার আদেশ সদাচারণ এমন একটি জিনিস যার বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যার বিনিময়ে জান্নাত পাওয়া যায় যার বিনিময়ে জাতিকে পরাজয় করা যায় আল্লাহ তারা বলেন মোহাম্মদ আপনি মানুষের সাথে উত্তম আচরণ করুন মানুষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর আচরণ করুন তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা ছিল তা অবশ্যই অবশ্যই অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সুন্দর আচরণ দিয়ে জান্নাত লাভ করা যায় নম্রতা দিয়ে ভদ্রতা দিয়ে জান্নাত লাভ করা যায় আবু বলেন রাসুল বলেছেন সঙ্গী সাথী তোমরা বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি জান্নাতে মানুষের জীবনে কি এমন কর্ম রয়েছে যে কর্মের বিনিময়ে মানুষ বেশি বেশি জান্নাতে যেতে পারে সঙ্গী সাথী মানুষের জীবনে কি এমন কর্ম রয়েছে এমন কি আচরণ বৈশিষ্ট্য রয়েছে যার বিনিময়ে মানুষ বেশি বেশি জান্নাতে যেতে পারে এই কথা বলে আল্লাহ রসুল বললেন পরহেজগারিতা দিয়ে মানুষ জান্নাত পায় সুন্দর আচরণ দিয়ে ভদ্রতা নম্রতা দিয়ে সাইমিন লাইলে তারা সুন্দর আচরণ দিয়ে নম্রতা দিয়ে ভদ্রতা দিয়ে রাতে তাহাজুদ পড়ার নেকি অর্জন করতে পারে দিনে শ্যাম রোজা থাকার নেকি অর্জন করতে পারে সারা দিন শ্যাম থাকলে মানুষ যে নেকি পাবে নম্র আচরণ দিয়ে মানুষ সেই নেকি পাবে আল্লাহর নবী বলেন তিনি বলেন মানুষ নম্র আচরণ দিয়ে সেই নেকি পাবে রাতে তাহাজুদ পড়ে মানুষ যে নেকি পায় আবু দারদার বলেন রাসুল বললেন মা শাইউন আসকালো ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন খলকিন হাসান বিচারের কাঠগড়াতে মুমিন পুরুষ মুমিন নারী বিচারের কাঠগড়াতে মুমিন পুরুষ মুমিন নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী বস্তু হবে সেটা হচ্ছে নম্র আচরণ اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعمال